নদীর তীরে বসত রে ভাই নদীর তীরে ঘর নদীর তীরে বসত রে ভাই নদীর তীরে ঘর কখন সে ঘর ভেঙে পড়ে বুক করে থর থর আমার বুক করে থর থর নদীর তীরে বসত রে ভাই নদীর তীরে ঘর নদীর তীরে বসত রে ভাই নদীর তীরে ঘর কখন সে ঘর ভেঙে পড়ে বুক করে থর থর আমার বুক করে থর থর স্রোতের ধারা নিচ্ছে কেটে মাটি বাঁকা তুফান বাঁকা তুফান পড়ছে ক্রোধে ফাটি স্রোতে মাটি বাঁকা তুফান পড়ছে ক্রোধে ফাটি সেই কথাটি ভেবে মরি সেই কথাটি ভেবে মরি ও ভাই দিবস ভর বুক করে থর থর আমার বুক করে থর থর নদীর তীরে বসত রে ভাই নদীর তীরে ঘর তখন সে ঘর ভেঙে পড়ে বুক করে থর থর আমার বুক করে থর থর আমার আমের বাগান যাচ্ছে ভেঙে যাই সুপারি বোন আমার বসতে ঘরে ভাঙন লাগে হাই বুঝি কখন রে হাই বুঝি কখন আমার আমের বাগান যাচ্ছে ভেঙে যাই সুপারি বোন আমার বসতে ঘরে ভাঙন লাগে হাই বুঝি কখন রে হাই বুঝি কখন কেমন করে কিনার খুঁজে পাই কোথায় আমার মুক্তি বলো কোথায় আমার মুক্তি বলো কিসে বাঁচবে সুখের ঘর বুক করে থর থর আমার বুক করে থর থর নদীর তীরে বসত রে ভাই নদীর তীরে ঘর নদীর তীরে বসত রে ভাই নদীর তীরে ঘর কখন সে ঘর ভেঙে পড়ে বুক করে থর থর আমার বুক করে থর থর নদীর তীরে বসত রে ভাই নদীর তীরে ঘর নদীর তীরে বসত রে ভাই নদীর তীরে ঘর কখন সে ঘর ভেঙে পড়ে বুক করে থর থর আমার বুক করে থর থর বুক করে থর থর আমার বুক করে থর থর বুক করে থর থর আমার বুক করে থর থর বুক করে থর থর আমার বুক করে থর থর